উপর দিয়ে উঠছে আগে বলেছি তাই না কি পাপ ওয়ান তাকুলু আল্লাহ তালামুন এটাও আল্লাহ হারাম করেছেন যে তোমার আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই না জেনে কথা বললে হ্যাঁ বা দলিলবিহীন কথা বললে কোন প্রমাণ নাই উল্টো পাল্টা কথা বললে এটা সবচেয়ে বড় পাপ শির্কের চাইতে বড় পাপ এটা ধর্মে ঢুকিয়ে দিলে এমন কথা কাজকে যেটা ধর্ম নাই ঠিক কিনা এখন এই বিষয়টা এত ব্যাপক যে দু একটি উদাহরণ দিয়ে যথেষ্ট নয় আর আমরা বেশি উদাহরণ দেব না আপনাদের জন্য ছেড়ে দেবো আপনি নিজে উদাহরণ দেবেন এক দুটি দিলে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কেও যদি আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সম্পর্কে বলল এমন কথা যার দলিল নেই বরং এর বিপরীত দলিল আছে আল রহমান আল্লাহ আরসিস্তাওয়া সুম্মাস্তাওয়া আল্লাহ আরশে আল্লাহ আরো সে সমুন্নত আমিন তুম মানফিস সামাই তোমরা কি ভয় করো না সেই জাতকে সেই সত্তাকে যিনি আকাশের উপর রয়েছেন আছে না সব্বে ইসমা কাল আলা যিনি সুউচ্চ সবকিছুর উর্ধে আলা ইসিম তফজিল সবকিছুর ওপরে তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগত দিক থেকে আল্লাহ সবকিছুতে বিরাজমান এগুলি হচ্ছে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বড় মিথ্যা কথা এটা সিরকের চাইতে বড় পাপ সিরকের চাইতে বড় পাপ আল্লাহর দিনের ক্ষেত্রে এমন কথা বলা যার কোনো দলিল প্রমাণ নেই ব্যবিচার দুই রকমের একটা হচ্ছে ধর্ষণ আর একটা হচ্ছে সম্মতির সাথে যদি সাবালক সাবালিকা ব্যবিচার করে আর সম্মতি থাকে মেয়ে বলছে আমার কোনো আপত্তি নেই তাহলে এটা অপরাধ নয় আজকাল আন্তর্জাতিক এটা আইন কি আন্তর্জাতিক এটা আইন ইল্লা মাশাল্লাহ দু চারটা হয়তো মুসলিম দেশ বাকি আছে আর না হলে সব সব দেশেই কি সম্মতি থাকলে কোনো অপরাধ করলো না বা একটু চোখের আড়ালে করো বলছে একটু ভদ্রতা হচ্ছে রাস্তাঘাটে শুরু করে দিও না চোখের আড়ালে ব্যবচার করো বুঝা গেছে পার্কে করে একটু চোখের আড়ালে একটু গাছের তলে লুকিয়ে জি হ্যাঁ এটা আল্লাহ আল্লাহ কোন ধর্মে নাজেল করেছেন হ্যাঁ আল্লাহ আল্লাহর ধর্ম সব আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলো মালা তার যার কোনো জ্ঞান নেই তোমাদের আল্লাহ জেনাকে জেনা বলেছেন সম্মতির সাথে হোক আর জবরদস্তি হোক জবরদস্তি করলে ওর নাম ধর্ষণ আর ধর্ষণের কেসটা শুধু আদালতে নেওয়া হবে আর সম্মতি থাকে একটা মেয়ে বেরিয়ে সাবালিকা মেয়ে কলেজ থেকে বেরিয়ে চলে গেল বয়ফ্রেন্ডের সাথে আর বাপ গিয়ে বলছে যে আমার মেয়েকে আমি নিয়ে যাব বলছেন না না না আমি যাব না আমি এই ছেলেকে চয়েস করেছি আর ওর সাথে রাত কাটিয়েছে মাস কাটিয়েছে কতদিন কাটিয়েছে জেনা করছে কোনো অপরাধ নেই আদালতে হেতে কি দেশের অবস্থা নয় তাহলে বলেন এটা সবচেয়ে বড় কাবিরা গোনা শির্কের ওপরে আল্লাহ বয়ন করেছে এইরকম মুফতি সাহেবদের আজকাল ফেসবুকের মুফতি সাহেবরা শুনে রাখেন আজকাল হোয়াটসঅ্যাপের মুফতি সাহেবরা শুনে রাখেন আপনাদের এই ফতুয়া যদি জ্ঞান বিহীন হয় দলিল জানেন না যে কোন দলিল ভিত্তিতে এটা হালাল বললাম হারাম বললাম শুধু হুজুর কাছে শুনেছি শাইখের কাছ থেকে শুনেছি বা অমুকের কাছ থেকে শুনেছি এই শুনে শুনে যদি ফতোয়া দেওয়া শুরু করেন এই আয়াতের অন্তর্ভুক্ত নয় ওয়ান তাকুর আল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলো মালা তালাম যে সম্পর্কে তোমাদের দলিল প্রমাণের কোন জ্ঞান নেই এইরকম ফতুয়া দেওয়া কে সামিল না যে ফতুয়া দেয় এবং ইবুল কাই বলছেন সে আল্লাহর পক্ষ থেকে কি করে সাইন করে সাইন করে যেমন একটা কিছু পাশ করায় আপনি যদি আপনার কোম্পানির কর্মকর্তা হন সরকারি কর্মকর্তা আপনি সাইন করলেন মানে সরকার ঘরে চলে গেল পাশ হয়ে গেল হইল না হইল না সরকারের পক্ষ থেকে আপনি প্রতিনিধি হিসাবে সাইন করছেন আপনার সাইন গ্রহণযোগ্য এটা যেন সরকারি করেছে হচ্ছে না হচ্ছে না একজন জজ যখন করলো যে এর মৃত্যুদণ্ড সাইন করে দিল হ্যাঁ ঘোষণা করে দিল তখন সেটা সরকারের হুকুম হয়ে গেল হ্যাঁ একে দুই বছর জেল সাইন করে দিল হয়ে গেল হলো না হলো না তো আপনি যখন বললেন এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা জায়েজ নয় এই ফতুয়া দিলেন তাহলে আপনি কত বড় অপরাধ করলেন যদি সেটা দলিল ভিত্তিক না হয় আপনার দলিল জানা না থাকে আর চার এমাম আবু হানিফা সাফে মালিক আহমদ রাহেমাহুল্লাহ জামিয়ান সকলেই সতর্ক করেছেন এমাম আবু হানিফ বলছেন লাহাদিন কোন মানুষের জন্য হালাল নাই আইয়ুফ তিয়াবে কালামে না আমাদের কথা শুনে শুধু ফতোয়া দেবে মালাম ইয়ারেফ মিন আইনা কুল্লা যতক্ষণ না জানবে যে কোন দলিলের ভিত্তিতে কথাটি আমরা বলেছি তাহলে আপনাকে জানতে হবে যে ইমাম আবু হানিফা কোন আয়াতের ভিত্তিতে এটাকে হালাল বলেছেন বা হারাম বলেছেন এমাম সাফি বা ইমাম আবু হানিফা এটাকে হারাম বলেছেন তো কোন আয়াত বা কোন হাদিসের ভিত্তিতে কোন দলিল ভিত্তিতে বলেছেন হ্যাঁ যদি দলিল না জানা থাকে আর শুধু এমামের দোহাই পড়ে দেন তো হবে অথবা আপনি এমামেরও না আজকাল যেগুলো ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপে যেগুলো ফতুয়া দিচ্ছে অল্প স্বল্প কিছু লেখাপড়া একটু ইসলাম চর্চা করে তাদের তো আরো আশ্চর্য লাগে জিজ্ঞাসা করলে অমুক শেখের কাছে শুনেছি দেখা গেল যে শেখ আসে অন্যরকম করে বলেছে সাহেব কি বলেছে অন্যরকম করে বলেছে কোন এক সময় আমি বলেছি ধরেন উদাহরণস্বরূপ বলছি যে ইসলামে গণতন্ত্রের রাজনীতি নেই বোঝা গেছে একজন বলছে আমাকে টেলিফোন করে যে আপনি নাকি বলছি ইসলামের রাজনীতি নেই গণতন্ত্রটি হটছটিয়ে দিল কি থেকে কি অর্থ হয়ে গেল হলো না হলো না তাহলে এইরকম ফৌতবাজি করা আপনার জন্য জাহেজ ইসলামে গণতন্ত্রের রাজনীতি নাই যে সৎ অসৎ সমাজ এটা নেই কিন্তু ইসলামের রাজনীতি নাই নবী সাল্লাম দেশ পরিচালনা করেন নাই হ্যাঁ খেলাফত করেন না সেটা কি রাজনীতি নয় রাষ্ট্রনীতি নয় অবশ্যই অবশ্যই অবশ্যই এবং এর উপর অলামাই কেন কিতাব লিখেছেন মাওয়ারদের সিয়াসা সারিয়ার কিতাব রয়েছে ইভিনে তাইম রহমতুল্লাহ সিয়াসার কিতাব রয়েছে তো কথা হচ্ছে যে ইসলামের রাজনীতি আছে ইসলামের কোরআন হাদিসের রাজনীতি আছে গণতন্ত্রের রাজনীতি আছে আল্লাহর দুশ্মন হ্যাঁ আর আল্লাহর দোস্ত দুজনে সমান হ্যাঁ ইবলিস আর আদম সমান কখনো সমান না কিন্তু গণতন্ত্রে ইবলিস আর আদম সমান ইবলিস যদি মানুষের রূপ ধরে চলে আসে আর ভোটার লিস্টের নামটা লেখে দিতে পারে তো ইবলিস আর আদম সমান সমান না কি হ্যাঁ, অবশ্যই সমান ইবলিসের চালারা আর আদমের অনুসারী মোহাম্মদের অনুসারী সবাই সমান না আল্লাহর অলি শয়তান অলি সকলেই সমান সুতরাং ইসলামে গণতন্ত্রের রাজনীতি না ইসলামে ইসলামের রাজনীতি আছে এরকম বহু উদাহরণ রয়েছে যেখানে মানুষকে বিভ্রান্ত করে এটা সবচেয়ে